দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল যৌবনের উৎসবে কর যৌবনের উৎসবে কর তালিমের হস্ত বিকল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল বুকেতে আছে তোদের তৌহিদের পুঁজি আগরে চল ছুটে তাই রেখে জীবন বাজি বুকেরে আছে তোদের সৌহিদের পুঁজি আগরে চল ছুটে তাই রেখে জীবন বাজি বুকেরে আছে তোদের সৌহিদের পুঁজি আগরে চল ছুটে তাই রেখে জীবন বাজি নেই ভয় নেই সংশয় মিথার হবে যে কয় নেই ভয় নেই সংশয় মিথার হবে যে লাল হবে যে আচল চল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দুঃখীদের মুখ তোরা ফুটিয়ে দে না হাসি জালিমের গলে আজি পরিয়ে দিয়ে ফাঁসি দুঃখীদের মুখে তোরা ফুটিয়ে দে না হাসি জালিমের গলে আজি পরিয়ে দিয়ে ফাঁসি দিয়ে দিয়ে ফাঁসি নেই ভয় নেই সংশয় সতের হবে যে জয় নেই ভয় নেই সংশয় সতের হবে না ভয় হবে যে সফল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল যৌবনের উৎসবে কর যৌবনের উৎসবে কর ডালিমের হস্ত বিকল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের গীত গাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল দল বেঁধে চল দল বেঁধে চল শহীদের ঈদগাহে চল